يا رب فاجمعني بكل الصحب والأحباب واكتب لنا أن ندخل الجنات بالريان يا رب فاجمعني بكل الصحب والأحباب واكتب لنا أن ندخل الجنات بالريان روح تلألئ في السماء تجلل নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ রমাদানের মোবারক দিনগুলো ঘনিয়ে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকুল হয়ে উঠতেন ঈমান ও আমলের এক অফুরন্ত জজবায় তিনি যেন নতুন মানুষে পরিণত হতেন সাহাবাদের মজলিসে তিনি আসন্ন রমাদানের সুসংবাদ দিতেন সুনানের নাসাইতে বর্ণিত একটি সাইয়াদিস এসেছে রমাদান কাছে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আতাকুম রমাদান শাহরুম মুবারক فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم বা তুগল্লু ফিহি মারদাতুসায়াতিন লিল্লাহি ফিহি লাইলা খৈরম আলফি শাহর মান হরিমা খৈরাহা ফাকাদ হরিম তোমাদের সামনে রামাদান এসে উপস্থিত হয়েছে এটি বরকতময় এক মাস আল্লাহ রাবুল্লা আলমিন তোমাদের উপর এই মাসের রোজা ফরজ করেছেন এই মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় অবাধ্য শয়তানদের শিকলে বন্দী করা হয় এই মাসে এমন একটি রাত রয়েছে যেটি হাজার মাসের চেয়ে উত্তম যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় সে বঞ্চিতই রয়ে যায় প্রিয় ভাই ও বোন কেমন আছেন আপনারা আশা করি রজব ও শাহবান মাসে আপনারা রমাদানের জন্য ভরপুর প্রস্তুতি নিয়েছেন আলহামদুলিল্লাহ আজ বহু প্রতীক্ষিত রমাদান আমাদের সামনে উপস্থিত রাসুলসাল্লাহ আলী হাসাল্লামের শূন্য অনুসরণ করে আমিও আপনাদেরকে রমাদানের সুসংবাদ শোনাচ্ছি দোয়া করি ইমান ও আমলের এই বসন্তে আল্লাহ আপনাদের জীবনকে রহমত বরকতে ভরে দিন প্রিয় ভাই বোন রামাদানের প্রতিটি মুহূর্তে মূল্যবান তাই রমাদানের আরম্ভটা যেন সুন্দর ও গোছানো হয় মনে রাখবেন একটি সুন্দর আরম্ভ কাজের অর্ধেক সম্পাদন করে ফেলার মতো সাবধান শুরু থেকেই যেন আপনার আমলে এলোমেলো ভাব চলে না আসে ধীরে সুস্থে বুঝে বুঝে প্রতিটি মুহূর্ত ব্যয় করার দৃঢ় সংকল্প গ্রহণ করুন রমাদানের চাঁদ দেখার চেষ্টা করুন চাঁদ দেখেই দোয়া পড়ুন আল্লাহ আহলিল আলাইনা বিল ইউমনি ওয়াল ইমান ওয়াসালামাতি ওয়াল ইসলাম রব্বি ও রব্বুকাল্লাহ হে আল্লাহ এই চাঁদকে কল্যাণ ইমান নিরাপত্তা ও ইসলামের সাথে আমাদের জন্য উদিত করুন হে চাঁদ আমারও তোমার রব আল্লাহ প্রিয় ভাই বোন রামাদানের সময়টুকু আপনাদের অত্যন্ত সচেতনতার সঙ্গে কাটাতে হবে সব ধরনের গুণা থেকে বেঁচে থাকতে হবে সাবধান কোনোভাবেই যেন রামাদানের পবিত্রতা নষ্ট না হয় অনিচ্ছায় গুনাহ হয়ে গেলে সাথে সাথেই তাওবা করতে হবে আমার ভাই রামাদান গুণা থেকে তাওবা করার মাস রমাদান মাগফিরাতের মাস অনুতপ্ত হয়ে আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে অস্ত্র ঝরানোর মাস রমাদানও কিভাবে একজন মুমিন গুনাহ করতে পারে এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় আর কি হতে পারে আল্লাহর ওয়াস্তে দুর্ভাগাদের দলে নাম লেখাবেন না সুনানে তিরমিজিতে বর্ণিত একটি সাহিহাদিস এসেছে রামাদানের প্রথম রাত যখন শুরু হয় তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করেন ইয়া বা গিয়াল খাই আকবিল অয়া বা গিয়া শারি আকসির হে কল্যাণ প্রত্যাশী অগ্রসর হও হে গুনাহের ইচ্ছাকারী ব্যক্তি বিরত হও প্রিয় ভাই বোন এখন থেকেই বেশি বেশি করে দোয়া করুন আল্লাহ যেন রামাদানে আপনার শরীর সুস্থ রাখেন আপনি যেন ইবাদতের জন্য বেশি বেশি অবসর পান পুরো রমাদান জুড়ে যেন আপনার হৃদয় আমলের জজবায় ভরপুর থাকে রামাদানের প্রতিটি মুহূর্ত থেকে যেন আপনার কল্যাণ লাভ করার তাওফিক হয় প্রিয় দেশবাসী পুরো রমাদান জুড়ে আমরাও আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব মাসব্যাপী আপনাদের হৃদয়ে আমলের উদ্যম ও আগ্রহ ধরে রাখতে আমরা সাধ্যমতো চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে কবুল করুন আমাদের আমলগুলোকে কবুল করুন আমাদের ন্যাক তামান্নাগুলো পূর্ণ করুন এই রামাদানকে আমাদের দুনিয়া ও আখিরাতের সুখ সমৃদ্ধির অশিলা বানিয়ে দিন আমিন ইয়া রব্বাল আলম